সেবায় আল্লাহর সন্তুষ্টি লাভ হয় আপনাদের সামনে একটি হাদিস পাঠ করি যদিও হাদিসটি লম্বা যে হাদিসটি সহি মুসলিম গ্রন্থে ইমাম মুসলিম রহমতুল্লাহ আলে উল্লেখ করেছেন হাদিসের নাম্বার হচ্ছে দু হাজার পাঁচশো উনসত্তর ব্র্যাকেটের মধ্যে এই নাম্বারটি রয়েছে আর হাইফেনের পর রয়েছে তেতাল্লিশ নাম্বার হাদিসটি আপনাদের সামনে পাঠ করি হাদিস পাঠ করার দ্বারা এবং শোনার দ্বারাও আল্লাহর রহমত লাভ করা যায় এবং বরকত হাসিল করা যায় আনাবি হরেরত রদি আল্লাহ আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إن الله عز وجل يقول يوم القيامة يا ابن آدم مرضت فلم تعودني قال يا رب كيف أعودك وأنت رب العالمين قال أما علمت أن عبدي فلانا مرض أما علمت أن عبدي فلانا مرض فلم تعده أما علمت أنك لو عدته لوجدتني عنده يا ابن آدم استطعمتك فلم تطعمني قال يا رب وكيف أطعمك وأنت رب العالمين قال أما علمت أنه استطعمك عبدي فلان فلم تطعمه أما علمت أنك لو أطعمته لوجدت ذلك عندي يا ابن آدم استسقيتك فلم تسقني قال يا رب كيف أسقيك وأنت رب العالمين قال استسقاك عبدي فلان فلم تسقه أما إنك لو سقيته وجدت ذلك عندي رواه الإمام مسلم في صحيحه সম্মানিত দর্শক মন্ডলী হাদিসটি শুনলেন হাদিসটির ভাবার্থ আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছে আবু হরের আরদি আল্লাহ তালা হতে বর্ণিত তিনি বলেন আল্লাহ রাসুল সাল্লাহ আলী সাল্লাম বলেছেন কিয়ামতের দিন মহান আল্লাহ বলবেন হে আদম সন্তান আমি অসুস্থ হয়েছিলাম তুমি আমাকে দেখতে যাওনি সে বলবে হে আমার প্রতিপালক আপনাকে কিভাবে দেখতে যেতাম আপনি তো সব জগতের প্রতিপালক তিনি বলবেন তুমি কি জানতে না যে আমার অমুক লোকটি অসুস্থ হয়েছিল তুমি তাকে দেখতে যাওনি তুমি কি জানতে না তুমি কি জানতে না যে তুমি তাকে দেখতে গেলে তার কাছে তুমি আমার সন্তুষ্টি লাভ করতে পারতে বা তার কাছে যাওয়ার কারণে তুমি আমার সন্তুষ্টি লাভ করতে পারতে হে আদম সন্তান আমি তোমার কাছে খাবার চেয়েছিলাম কিন্তু তুমি আমাকে খাবার দান করনি সে বলবে হে আমার প্রতিপালক আপনাকে কিভাবে আমি খাবার প্রদান করব আপনি তো সব জগতের প্রতিপালক তিনি বলবেন তুমি কি জানতে না যে আমার অমুক লোকটি তোমার কাছে খাবার চেয়েছিল তুমি তাকে খাবার প্রদান করনি তুমি কি জানতে না যে তুমি যদি তাকে খাবার প্রদান করতে তাহলে তুমি সেই কাজের কারণে আমার সন্তুষ্টি লাভ করতে পারতে হে আদম সন্তান আমি তোমার কাছে পানি চেয়েছিলাম কিন্তু তুমি আমাকে পানি প্রদান করনি তখন সে বলবে হে আমার প্রতিপালক কিভাবে আমি আপনাকে পানি প্রদান করতাম আপনি তো সব জগতের প্রতিপালক তিনি বলবেন তুমি কি জানতে না যে আমার অমুক লোকটি তোমার কাছে পানি চেয়েছিল কিন্তু তুমি তাকে পানি প্রদান করনি তুমি যদি তাকে পানি প্রদান করতে তাহলে আমার সন্তুষ্টি লাভ করতে পারতে তুমি আমাকে সেখানে পেতে তুমি আমার সন্তুষ্টি লাভ করতে পারতে তাহলে সম্মানিত মুসলিম সমাজ সম্মানিত দর্শক মন্ডলী সম্মানিত শ্রোতা মণ্ডলী আপনারা এই হাদিসটির দ্বারা কি বুঝতে পারলেন বুঝতে পারলেন যে মানুষের সেবা করা তাদেরকে পানি দান করা খাদ্য দান করা তাদের উপকার করা এগুলো হচ্ছে এমনই একটি কাজ যে এই সব কাজগুলির দ্বারা মহান প্রভু আল্লাহ তালার সন্তুষ্টি লাভ করা যায় তাহলে বোঝা যাচ্ছে এই হাদিসটির দ্বারা যে সমাজ সেবায় আল্লাহর সন্তুষ্টি লাভ করা যায় সমাজ সেবায় আল্লাহর সন্তুষ্টি লাভ করা যায় আজকাল তো দুঃখের বিষয় সমাজ সেবার কথা তো দূরেই রাখেন মানুষ নিজের আত্মীয় স্বজনের সেবা করছে না নিজের মাতা পিতাকেও দূরে রেখে দিচ্ছে নিজের আপন জনকেও দূরে সরিয়ে দিচ্ছে তো আপনি কিভাবে আল্লাহর সন্তুষ্টি লাভ করতে পারবেন তো আমাদেরকে খেয়াল রাখা দরকার যে যে ব্যক্তি সত্যিকারী প্রকৃতি ও ইসলামের অনুগামী হতে পারবে এবং সমাজ সেবায় রত থাকবে এখলাসের সহিত লোকের উপকার করবে তো সে ব্যক্তি আল্লাহ তালার সন্তুষ্টি লাভ করতে পারবে আর আপনি আমি জানি আর যদি আগে থেকে না আগে থেকে না জেনে থাকেন তাহলে আজকে জেনে নেওয়া উচিত যে আমাদের জীবনের প্রধান লক্ষ্য হচ্ছে আল্লাহর সন্তুষ্টি লাভ তো যে কাজে আল্লাহর সন্তুষ্টি লাভ হবে সেই কাজে আমরা অগ্রসর হব আর যে কাজে আল্লাহ তালা নারাজ হয়ে যাবেন সেই কাজ থেকে আমরা বিরত থাকব আমরা ওই কাজে যাব না যে কাজে শয়তান শয়তান রাজি হবে বরং ওই কাজে যাব যে কাজে আল্লাহ তবারকুয়া তালা আমাদের প্রতি রাজি থাকবেন এই বলে আমি শেষ করছি আল্লাহ তবারকুয়া তালা যেন আমাকে আপনাকে আর সকলকে তৌফিক দান করেন আমরা সবাই যেন সবারই সেবা করতে পারি সমাজের যেন সেবা করতে পারি পরিবারের যেন সেবা করতে পারি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওবরাকাতু